There's not a mother in this world who wouldn't give up her own life for the life of her child. There's not a mother in this world who wouldn't be her have a home for her family. We are your homes, we are your প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন তিনি এখানেই আছেন কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাইকের সামনে আসতে চাচ্ছেন না আমি তার প্রশ্নটা পড়ে শোনাচ্ছি একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় মুসলিম ছেলেটা যদি মেয়েটাকে মুসলিম হতে বলে জোর করে নয় ছেলেটা চায় মেয়েটা যেন তার ধর্ম গ্রহণ করে এটা কি ভুল মানে ছেলেটার এই চাওয়াটা কি ভুল এছাড়াও একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে ধর্ম না বদলিয়ে তারপরও সে যদি ইসলামে সব নিয়মকানুন মেনে চলে এভাবে ধর্মান্তরিত না হয়ে ধর্ম পালন করাটা কি ভুল মহিলার নাম খুশবু তিনি পেশায় একজন শিক্ষিকা বোন বললেন একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে এবং ছেলেটা যদি তাকে ইসলাম গ্রহণ করতে বলে সেটা সঠিক কি না আর অমুসলিম কেউ যদি ধর্ম না বদলে ইসলাম পালন করে সেটার অনুমতি আছে কিনা পবিত্র সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুশো একুশে আছে কোন মুসলিক নারীকে তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত কোন মুসলিককে কারণ এরপরে বলা হয়েছে একজন মুমিন নারীকে বিয়ে করা উত্তম যদি সে কৃতদাসীও হয় সে হয়তো কারো দাসী হয়তো দেখতে ভালো না একজন মুমিন নারীকে বিয়ে করা হচ্ছে সবচেয়ে উত্তম যদি সে কৃতদাসীও হয় মুসলিক কোনো নারীকে যদিও সে তোমাকে মুগ্ধ করে হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী হয়তো বিউটি কুইন আর হয়তো অনেক টাকা আছে কিন্তু মুমিন নারী হচ্ছে তার চেয়ে ভালো এখন যদি বলেন মুসলিম ছেলেটার বিয়ের আগে অমুসলিম মেয়েকে ইসলাম গ্রহণ করতে বলা সঠিক কিনা এটা শুধু সঠিকই না এটা আবশ্যিক মেয়েটা ইসলাম গ্রহণ না করলে তাকে বিয়ে করতে পারবেন না কেন সেটা বলছি মনে করেন আমি বললাম আমার একটা গাড়ি আছে তার একটা চাকা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা গাড়িটা কি চলবে না সবগুলো যদি সাইকেলের চাকা হয় তাহলে একটা ভ্যান গাড়ি হবে বড় চাকা থাকলে ট্রাক্টর হয়ে যাবে যখন একসাথে জীবনযাপন করবেন তখন তাদের দৃষ্টিভঙ্গি আর বিশ্বাস একরকম হওয়া উচিত এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যদি কোনো মহিলা ধর্মান্তরিত না হয়ে ইসলাম পালন করে সেটার অনুমতি আছে কি না ধর্মান্তরিত হওয়ার জন্য ঘোষণা দেওয়ার দরকার নেই যে মাইকের সামনে দাঁড়িয়ে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা আবশ্যিক না সেটার কোনো দরকার নেই যদি মনে করেন জীবন হুমকির মুখে তখন আপনি মনে মনে আল্লাহ তালার কাছে বলতে পারেন কোনো সাক্ষীর দরকার নেই এটা আপনার আর আল্লাহর মধ্যে ইসলামে আনুষ্ঠানিক ধর্মান্তরিত হওয়ার দরকার হয় না কিন্তু ঘোষণা করাটা ইম্পর্টেন্ট যাতে মানুষ আপনাকে ভুল না বোঝে কিন্তু জীবন হুমকির মুখে থাকলে শুধু আল্লাহ তালাকে এটা বলেন আর সেটা বিশ্বাস করে পালন করেন আলহামদুলিল্লাহ পালন করাটা ইম্পর্টেন্ট ঘোষণাটা না একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম পালন করতে পারে ঘোষণা করে পালন না করার চেয়ে তো এটা অনেক ভালো আমার উত্তরটা কি শুনেছেন একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম ধর্ম পালন করতে পারে আপনি ঘোষণা দিয়ে পালন না করার চেয়ে এটা অনেক বেশি ভালো ঘোষণার চেয়ে পালন জরুরি হিসেবটা তার আর আল্লাহর মধ্যে যদি সে ইসলাম ধর্ম পালন করা শুরু করে তখন মুসলিম যখন সে নামাজ পড়ছে সে মেনে নিচ্ছে আল্লাহ এক মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল যখন আপনি ইকামত দিচ্ছেন সে সময় বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল তাহলে যদি পালন করা শুরু করে তার ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই ইসলাম ধর্মে পালন করাটা ঘোষণার চেয়ে অনেক বেশি জরুরি যদি পালন করতে থাকে সেটার অনুমতি আছে করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই হরে কৃষ্ণা আমি আজকেই প্রথম আপনার অনুষ্ঠানে এসেছি এখানে দেখেছি মানুষজন নারী আর পুরুষের সম্পর্কের ব্যাপারে খুব উৎসাহী তবে আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি আমাদের জীবনের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারে যেমন জন্ম মৃত্যু বার্ধক্য মৃত্যু জরা আমাদের সবাইকে এগুলোর মুখোমুখি হতে হয় জন্ম বার্ধক্য মৃত্যু জরা এই আলোচনা কি আমাদের জীবনের আসল সমস্যাগুলোর সমাধান দিতে পারবে যে বিয়ে করলাম কোন সুন্দরী মহিলাকে বা ধনী মহিলাকে অথবা একই রকম কাউকে আমরা নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলছি এটা কি মৃত্যু জরা এই সমস্যাগুলো সমাধান করে দিবে কিছু সমস্যা সমাধান অবশ্যই হয়ে যাবে ভালো নারীকে বিয়ে করলে যৌন রোগের সম্ভাবনা থাকবে না আপনার এগুলো তো জীবনের আসল সমস্যা আপনি প্রশ্ন করেছেন আমাকে উত্তরটা দিতে দেন আপনি প্রশ্ন করলেন আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছি বিয়ে করার কথা এগুলো কি জরা মৃত্যু ইত্যাদি সারাতে পারে ভাই আপনি আমার কথা শুনছেন ওদিকে তাকাচ্ছেন কেন এদিকে এটা কিছু অসুখ বিসুখের সমাধান দেয় যদি আপনি পছন্দের কাউকে বিয়ে করেন ইনশাল্লাহ ব্যবচার করবেন না যৌন রোগ হওয়ার সম্ভাবনা কম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইডস হওয়ার সম্ভাবনা নাই যদি ঠিকমতো বিয়ে করেন তাহলে কিছু অসুখ বিসুখ থেকে তো বাঁচতে পারবেন আর আজকের অনুষ্ঠান আমরা নারীর অধিকার নিয়ে বলছি আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দেয় আজকের বিষয় ইসলামে নারীর অধিকার আপনার প্রশ্নের টপিকটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের সব সমস্যার সমাধান এটা নিয়ে কথা বলবো একেবারে শেষে ফাইনাল রাউন্ডে সবচেয়ে ভালোটা একেবারে শেষে কি বলেন এটা আমার প্রথম লেকচার শুক্রবার আরেকটা লেকচার আছে সেদিনের বিষয় পবিত্র কোরআন কি বুঝে পড়া উচিত আর তারপর শনিবারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব এবং শেষ দিন ফাইনাল আমাদের জীবনের উদ্দেশ্য সেদিন এখানে আসবেন ইনশাল্লাহ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম বোন হ্যাঁ তবে একজন ন মুসলিম বোন আছে যদি সভাপতি অনুমতি হ্যাঁ, দেন সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমার নাম মরিয়া মুম্মে শরীফ আমি আয়ারল্যান্ড থেকে এসেছি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হলো আমার বাবা কখনোই সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুণা আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুণা ক্ষমা করে দেওয়া হয় বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশ্রিক অবস্থায় মারা গেছে এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাগুলো ক্ষমা করা হবে পবিত্র করণে সুরানিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে সুরানিসা অধ্যায় চার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মে শির্ক করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শির্ক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসলিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই এ ব্যাপারে পবিত্র কোরণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লাম নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক তখন আয়াত নাজিল হলো যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়ত করেন হতে পারে বাবা অথবা মা অথবা ভাই হে আল্লাহ তুমি এদের হেদায়ত করো কিন্তু মুশ্রিক অবস্থায় মারা গেলে যদি জানেন মুশ্রিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন না আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ হে সর্বশক্তিমান আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এই দুয়াটা ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন তার বাবাও ছিল একজন মুশ্রিক পবিত্র কোরণে সুরা ইব্রাহিম অধ্যাচার আয়াত তিরিশ থেকে একচল্লিশে আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইসাল্লাম আর ইসাক আলাইসাল্লাম তারাও আল্লাহ তালার নবী হয়েছিলেন তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সোহানার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম আনন্দ পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার আমার প্রশ্ন হলো একজন মুসলিম মেয়ে কি কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে ভাই প্রশ্ন করলেন একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিনা মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সেই ইমান আনে সেই একই আয়াত আছে সুরাবাকারা অধ্যায় দুই আয়াত দুই একুশে বলা হয়েছে মুসলিম নারীকে ইমান না আনা পর্যন্ত বিয়ে করতে পারবে না মুসলিম নারী যদি কৃতদাসীয় হয় তারপরও সে উত্তম মুশরিক নারীর চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে পরে একটা বলছে ইমান না আনা পর্যন্ত কোন মুশরিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না বিশ্বাস আনে একজন মুমিন পুরুষ যদি কৃতদাসও হয় কারো দাস সে মুশরিক পুরুষের চেয়ে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষের চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে সে হয়তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী তবে বিশ্বাসী পুরুষ কোন অবিশ্বাসী পুরুষের চেয়ে অনেক বেশি উত্তম নিয়মটা মহিলাদের বেলা তো একই কোন মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ইমান আনে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ভালো তাহলে বিয়ে করতে পারেন আমি গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম যে চারটা চাকা একই রকম হতে হবে একটা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা লাগালে কোনো কাজ হবে না কারণ আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন আপনি চাইবেন যেন সে বেসতে যায় মুসলিম মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে সে চাইবে তার স্বামী বেসতে যাক এই জীবনটা তো ক্ষণস্থায়ী তাহলে চিন্তা করেন কাউকে বিয়ে করলেন আপনি জানেন আপনার স্ত্রী দোজখে যাবে তাতে কি লাভ তাহলে প্রথমে তাকে অবশ্যই মুসলিম হতে হবে সে বিশ্বাস করবে আল্লাহ একজন আর মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর রাসুল তখন এটা সম্ভব তারা ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে পুরস্কার পাবে আশা করি উত্তরটা পেয়েছেন Who wouldn't give life for the life of সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের উপর সমূহ মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মুহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় ফেতরতের দাবি মানুষ ধর্ম মানতে পারে কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলো তোমাদের নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে নির্দেশ মর্যাদা ব্যতীত অন্য কোনো নারীকে মর্যাদা bin Mohsin Abdur Razzaq bin Yusuf doctor Hafez A B M Hizbullah Ahmadullah bin Mohammad Delwar Hussain Jahangir Alam যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে এবং দয়া সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কোন কি প্রশ্ন করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদিয়া আকরাম আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী আমার প্রশ্ন হল যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ যেমন অ্যাক্টিং মডেলিং আর ডান্সিং এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যেও নিষিদ্ধ বোন আপনি প্রশ্ন করলেন আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয় যেমন ডান্সিং তারপর মডেলিং আর অভিনয় এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে যদি সেটা হারাম হয় যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল সেটা হারাম একইভাবে যদি অ্যাক্টিং করে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম মূর্তি পূজা করছে সেটা হারাম এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিখ করছে হারাম সে যেই হোক না কেন হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে তার অভিনয় তাকে জাহান নামে নিয়ে যাবে কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম তা না হলে ঠিক আছে যদি হারাম কিছু না থাকে যদি হিজাব পালন করা হয় কোরআন সুন্না মেনে চলা হয় এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহস্তের কাছাকাছি নিয়ে আসবে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে তাহলে ঠিক আছে তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক সরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে তা না হলে অনুমতি নেই আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা হলো এখনকার দিনে অনেক জায়গায় তো সহশিক্ষা এখন মহিলাদের জন্য কি মেডিকেলে পড়াশোনা করার অনুমতি আছে কারণ মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ জায়গায় প্রায় নিরানব্বই পার্সেন্ট লোক মাহারাম না ভাই প্রশ্ন করলেন সহশিক্ষার অনুমতি আছে কি না বিশেষ করে মেডিকেল কলেজে ঠিক যদি কোনো মহিলা ডাক্তার হতে চায় মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ নেই এটার অনুমতি আছে কিনা সংগত কারণ থাকলে এ ব্যাপারে ইসলামিক সরিয়া বলে বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো এখন যদি সেই মহিলা কোনো সহশিক্ষা মেডিকেলে পড়ে আর সেখানে আলাদা কলেজ না থাকে সেখানে হিজাব পালন করা কঠিন তারপরে অনুমতি আছে পড়তে পারবে বাধা দেওয়া যাবে না তবে হিজাব পালন করতে হবে মেডিকেল কলেজগুলোতে পরিবেশ সবচেয়ে বেশি খারাপ আমিও মেডিকেল কলেজে পড়েছি মাসাল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছেন হিজাব ভাঙার কথা বললে মেডিকেল কলেজগুলোর পরিবেশ সবচেয়ে বেশি খারাপ খুব খারাপ আর এরকম জায়গায় একমাত্র আল্লাহ তালায় আপনাকে বাঁচাতে পারেন তা না হলে মেডিকেল কলেজে সেখানে ছেলে মেয়েরা গ্রুপ করে রোগীদের পরীক্ষা করে থাকে সেখানে তারা রাতে থাকে এটা খুবই বিপজ্জনক যদি আল্লাহর সাথে থাকেন ইনশাল্লাহ আপনি পথে থাকবেন একজন মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায় তারপরে তাকে হিজাব পালন করতে হবে আমি যে মেডিকেল কলেজে পড়েছি সেখানে দু একজন মুসলিম সবাই না দু একজন হিজাব পালন করত হিজাব মানতে হবে তারপর যদি এমন হয় যে কোনো রোগীকে পরীক্ষা করতে হবে আপনাকে কোনো ছেলের সাথে পরীক্ষা করতে হবে দুজনেই হয়তো রোগীকে পরীক্ষা করবেন হয়তো সহকর্মী পুরুষ ভালো আপনার দৃষ্টি সংযত রাখেন এমন না যে আরে আচ্ছা কেমন আছো কালকে সিনেমাটা দেখেছো কি সুন্দর তাই না চলো আমরা একটু ঘুরে আসি তোমার মোটর সাইকেলে করে ঘুরে আসি যদি এই জিনিসগুলো এড়াতে পারেন আর যদি আপনার সহকর্মীদের সাথে কথা বলতেই হয় দৃষ্টি সংযত রেখে বলতে পারেন যদিও অনেকে পছন্দ করবে না মহিলাদের হেজে পালন করতেই হবে এটা মোটেও অসম্ভব না আর বিপরীত লিঙ্গের রোগীকে পরীক্ষা করতে কোরআন এবং সন্না অনুমতি দিয়েছে কারণ এখানে রোগীর চিকিৎসা করছেন তাহলে ডাক্তার প্রয়োজনে বিপরীত লিঙ্গের রোগীকে দেখতে পারবে সবচেয়ে ভালো যদি রোগী আর ডাক্তার এক জেন্ডার হয় তবে এইরকম সবসময় হয় না আর সেজন্য আমরা যেটা করেছি আমাদের অর্গানাইজেশন থেকে একটা ইসলামিক হসপিটাল চালু করব আর এই হসপিটালের নাম হবে ফ্রি মেডিকেল সেন্টার খুব শীঘ্রই চালু করা হবে এই কনফারেন্সটা শেষ হলেই এটা উদ্বোধন হবে শাহেক সালাম মসজিদ নববীর এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করবেন এটা হবে দশই নভেম্বর ইনশাল্লাহ কনফারেন্সটা শেষ হওয়ার দুদিন পরে আমাদের এই মেডিকেল সেন্টারের বিশেষত্ব বিশেষত্ব হচ্ছে এখানে সবকিছু করেন এবং শূন্য অনুযায়ী হবে তার মানে মহিলা ডাক্তার দেখবে মহিলা রোগীকে পুরুষ ডাক্তার দেখবে পুরুষ রোগীকে জায়গা প্রায় দুই হাজার স্কোয়ার ফিট মহিলাদের বসার ব্যবস্থা আলাদা পুরুষদের জন্য আলাদা বাচ্চারা ছোট হলে যে কোনো জায়গায় বসতে পারে সমস্যা নেই মহিলা রোগীকে দেখবে মহিলা ডাক্তার আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই এখানে সব ডাক্তার যেন হয় এমবিবিএস এবং এমডি কারণ তারা আরও বেশি প্রফেশনাল সব জায়গায় এয়ার কন্ডিশন তবে ফ্রি ভালো কোয়ালিটির ওষুধ আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও একজন মেডিকেল ডাক্তার আমি চেষ্টা করব আমার পুরনো ক্লিনিকের চেয়ে এখানে যেন আরও বেশি ভালো চিকিৎসা সেবা দিতে পারি আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি তবে আমার বাবা ভাই মাসাল্লাহ ডাক্তার তারাও একটা মেডিকেল সেন্টার চালান তবে সেখানে চার্জ করা হয় ওটা তাদের জীবিকা তাই সেটা নেন তবে ইনশাল্লাহ ফ্রি মেডিকেল সেন্টার ইনশাল্লাহ আমরা আরো ভালো সার্ভিস দেব ইনশাল্লাহ আমাদের পুরনো সেন্টারের চেয়ে এখানে আরো ভালো সার্ভিস দেব ইনশাল্লাহ পুরো এয়ার কন্ডিশন আলাদা ওয়েটিং রুম স্বাস্থ্যসম্মত তবে ফ্রি যাদের টাকা নেই তাদের জন্য ফ্রি যে কেউ আসতে পারেন মুসলিমদের পাশাপাশি অমুসলিমরা আসতে পারেন ওয়েটিং রুমে কোনো স্টারডাস্ট ম্যাগাজিন থাকবে না ফিল্মফেয়ার ম্যাগাজিন থাকবে না থাকবে ইসলামিক বই দেখবেন ইসলামিক স্যাটেলাইট চ্যানেল আপনি যদি কোনো বড় ডাক্তারের কাছে যান ফিল্মফেয়ার ম্যাগাজিন স্টারডাস্ট আমাদের এখানে সুস্থ হওয়ার পাশাপাশি ইনশাল্লাহ তাদের ইমানে সুস্থ হয়ে যাবে নিরাময়ের মালিক আল্লাহ তাহলে আমি যেটা বলবো কোনো মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায় আলাদা কলেজ না থাকে তাহলেও করতে পারবে তবে হিজাব পালন করতে হবে ডাক্তার হয়ে গেলে অন্যরাও হিজাব পালনে উৎসাহিত হবে যখন সেই মুসলিমা ডাক্তার হবে তখন তাকে দেখে অনেকেই হয়তো হিজাব পালন করা শুরু করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন এবারে অনুষ্ঠানের শেষ দুইটা প্রশ্ন একটা এই মাইকে আরেকটা ওই মাইকে আর ডাক্তার জাকির উত্তর দেওয়ার জন্য পাঁচ মিনিটের মতো সময় পাবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম আমি একজন রিবার্ডেড আমার নাম আবদুল্লাহ শেখ আগে আমার নাম ছিল সুশান্ত কুমার মণ্ডল আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেস থাকবে আর যদি আমি বেহেসতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুননাথ সবগুলি পালন করতে হবে এখন এই সুন্নাতগুলি আমাকে একটা সমস্যায় ফেলে দিয়েছে কারণ হলো আমার মা মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে টুপি খুলে ফেলতে সব সুন্নত বাদ দিতে মা চায় আমি যেন হিন্দুদের মতো থাকি আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে নামাজ পড়া লাগবে না এভাবে সব সময় আমার উপর জোরাজোরি করে যে এটা করতে হবে ওটা করতে হবে এখন আমি সেগুলো কি করব নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব নাকি তাদের সাথেই থাকবো মাসাল্লাহ ভাই সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ আপনাকে হেদায়ত করেছেন আপনি মুসলিম হয়েছেন আপনি বুঝতে পেরেছেন কোরআন সুন্না মেনে চললে বেহেস্তে যেতে পারবেন হাদিস পড়ার পর সুন্না মেনে চলছেন তারপর মাথায় টুপি পরেছেন মুখে দাড়ি রেখেছেন কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে ফেলো টুপি খুলে ফেলো এখন কি করা উচিত পবিত্র কোরণের সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দতে বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন অনেক কষ্ট করে তাকে জন্ম দেন ঠিক এর পরে আয়াতটা বলছে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত পনেরোতে কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে যার বিষয়ে কিছু জানো না তাহলে তাদের কথা মানবে না কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও একই কথা আছে সুরা আনকাবুতে অধ্যায় উনত্রিশ আয়াত আটে বলা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সদ্ব্যবহারের কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোরাজোরি করে যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা যার ব্যাপারে তুমি কিছুই জানো না তাহলে তাদের মানবে না তারপরেও তাদের ভালোবাসা দাও সহানুভূতি দেখাও কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন তাদের কথা মেনে চলবেন তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় শুধুমাত্র এমন পরিস্থিতিতেই অমান্য করা যাবে তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো আপনি বলবেন মা একটা কথা শোনো আমাদের নবীজি বলেছেন এটা আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অব ড্রেস সাতশো আশি নম্বর হাদিস যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো গোপ ছেটে ভালো দাড়ি রাখো আমি নবীজির কথা মানছি এই নবীজি আরো বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেস্তে সরে যাবে মা আমি তোমাকে ভালোবাসি তোমাকে খুব পছন্দ করি তোমাকে খুব শ্রদ্ধা করি নবীজি আরো বলেছেন পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা এরপর কাকে তোমার মাকে এরপর কাকে তোমার মাকে সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমাকে শ্রদ্ধা করি তোমাকে মান্য করি যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেস্তে নিয়ে যাবেন মানে আমাদের নবীজি আপনার কথার উপর নির্ভর করছে হয়তো ইসলাম গ্রহণ করার আগে আপনি মায়ের কথা মেনে চলতেন না হয়তো তিনি বললেন একটা নীল শার্ট পরে এসো বাবা রাখো এগুলো আমি পছন্দ করি না মা আর মুসলিম হয়ে বললেন মা আমি নীল শার্টটাই পরে আসছি আরে আমার ছেলের কি হলো মুসলিম হওয়ার আগে আমাকে মানতো না এখন মানছে ছেলের কি হলো তাহলে মুসলিম হওয়ার আগে আপনার মায়ের কথা মানতেন না যখন মুসলিম হলেন তখন মান্য করা শুরু করলেন যতক্ষণ না আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে মায়ের কথা যায় পরিবর্তনটা বুঝতে পারবেন তাকে ভালোবাসেন আরো শ্রদ্ধা করেন ধরেন আপনার মা মন্দিরে যায় শির করা হারাম তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া কারণ তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন যদিও আপনার মা অমুসলিম তারপরও আপনার বেহেস্ত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে আপনার মা হয়তো বেহেস্তে যেতে পারবে না তারপরও আপনার বেহেস্ত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মান্য করেন যতক্ষণ সে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে না যায় দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে দেখবেন আপনার মা ভালোবাসবে হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি হয়তো নবী মোহাম্মদ ইসলামের কথাগুলো মেনে চলতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন স্যার তারপরেও অনেক সমস্যা আছে আমার মা ইসলাম গ্রহণ করেছে আল্লাহকে মেনে নিয়েছে কিন্তু আল্লাহকে মানার পরও মা এরকম কাজগুলো করছে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুর সাল্লাহ ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই ইসলাম ধর্মে এগুলো মানার কোনো দরকার নেই আমাকে ধর্মের কাজে বাধা দিচ্ছে এখন আমি কি করব আমি কি বাসা ছেড়ে বেরিয়ে যাব নাকি আমার মায়ের কাছ থেকে দূরে থাকব কারণ আপনি আগে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস থাকে সময় কম অনুষ্ঠানের সময় প্রায় শেষ এর পরও আপনি আপনার মাকে ভালোবাসেন তাকে বলবেন কোরআন বলছে আয়াত অনুসার তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে এ কারণেই আমি নবীজিকে মেনে চলছি অন্য কারো কথাই মানছি না আর কোরআন মেনে চললে হাদিস আপনাকে মেনে চলতে হবে তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন আপনাকে বাসা থেকে বের করে দিলে বাসা থেকে বেরিয়ে যান আপনি তারপরে তাকে ভালোবাসেন ধন্যবাদ স্যার ধন্যবাদ জাজাকাল্লা খায়ের ভাই আমরা এখানে উপস্থিত সকল দর্শক ভাই বোনদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার দেখা হবে আগামী দিনগুলোতে আমাদের আরো অনুষ্ঠান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত the street, stand and watch her weep. There's not a mother in this world who wouldn't give up her own life for the life of her child. There's not a mother in this world who wouldn't be happy to have a home for her family. We're all your homes, we're all your family. What will you eat today? Where will you sleep? আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা